হুমায়দ রহমাতুল্লা আলহী বলেন আমি আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তাল্লাহ্নকে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর নিকট হতে একথাও বর্ণনা করতে শুনেছি যে আল্লাহ রাস্তা একটি সকাল অথবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও এর সব কিছু থেকে উত্তম তোমাদের কারোর ধনুকের কিংবা চাবুক রাখার মতো জান্নাতের জায়গাটুকু দুনিয়া ও এর সব কিছু থেকে উত্তম জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয় তাহলে আসমান ও জমিনের মাঝের সব কিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সব কিছু থেকে উত্তম